তালা বলেছেন মহান আল্লাহ তালা বলেছেন আল হ্যাজ আশরুম মালুমাত ফামান ফরাদা ফিহিন্নাল হজ্জ ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ এই আয়াতটির ভাবার্থ হচ্ছে এই যে হজের জন্য সুবিধিত কয়েকটি মাস সওয়াল মাস জুলকাদা মাস এবং জুলহিজ্জা মাস জুলহেজ্জা মাসের দশ তারিখ পর্যন্ত হজের কাজ বড় বড় কাজগুলি প্রায় শেষ হয়ে যায় নির্দিষ্ট রয়েছে তো হজের জন্য সুবিদিত কয়েকটি মাস সওয়াল জুলকাদা এবং জুলহিজা নির্দিষ্ট রয়েছে সুতরাং যে ব্যক্তি এই মাসগুলিতে নিজের ওপরে হজ পালন করা ফরজ করে নেবে হজ পালন করার বিষয়টিকে গ্রহণ করে নিবে তার জন্য হজের সময় যৌন মিলন অথবা স্ত্রী পুরুষের সঙ্গম সম্বন্ধীয় ক্রীড়ায় ও পাপের কাজে এবং ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া বৈধ নয় তো পাপের কাজে ঝগড়া বিবাদে এটা কোনো সমাতেই বৈধ নয় খাস করে হজের সমাতে এটা এটা থেকে দূরে থাকা আরো অপরিহার্য হয়ে যায় আরো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায় যে মানুষ যেন হজে এসে পাপের কাজে লিপ্ত না হয় দ্বন্দ্ব না করে ঝগড়া না করে আমাদের আচার আচরণ চরিত্র যেন খুব ভালো থাকে ইসলামী রীতি নীতি মোতাবেক যেন আমাদের জীবন পদ্ধতি হয় আমরা নিজেকে পরিচালিত করব প্রকৃত ইসলামের আলোকে আমরা শিল্প বর্জন করব কুফুরি বর্জন করব বেদাতি কাজ পরিত্যাগ করব আর একনিষ্ঠতার সহিত এখলাসের সহিত আমরা হজ পালন করব আর হজের সমস্ত রীতি নীতি বিধি বিধান মেনে চলব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেছেন বা উপদেশ দিয়েছেন বা বলেছেন মান হাজ্জালিল্লাহ ফালাম ওয়ালাম রাজা ওয়ালাদাতহু এই হাদিসটি সই বোখারির মধ্যে পাবেন এক হাজার পাঁচশো একুশ নম্বর হাদিস দেখতে পারেন আর এর পূর্বে যে আয়াতটি পাঠ করলাম সেই আয়াতটি সুরা বাকারার একশো সাতানব্বই একশো সাতানব্বই নম্বর আয়াতে দেখতে পারেন তো যাই হোক আয়াতের আয়াতের ভাব অর্থ বললাম এতক্ষণ আয়াতে বলা হয়েছে যে হজের জন্য নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে যে ব্যক্তি সেই নির্দিষ্ট সময়ে বা মাসে নিজের উপরে হজ পালন করার অটল সিদ্ধান্ত নেবে তার জন্য হজের সময়গুলিতে হজের সময়ে যৌনমিলনের কাজ থেকে দূরে থাকা জরুরি পাপের কাজ থেকে দূরে থাকা জরুরি ঝগড়া ঝামেলার কাজ থেকে নিজেকে রক্ষা করা জরুরি ভাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামও এই হাদিসটিতে বললেন যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ পালন করবে এবং তাতে যৌন মিলন অথবা স্ত্রী পুরুষের অর্থাৎ স্বামী স্ত্রীর সঙ্গম সম্বন্ধীয় কোন ক্রীড়া বা খেলাধুলা ও পাপের কাজ হতে পাপের কাজ হতে নিজেকে বিরত রাখবে সে ব্যক্তি হজ পালনের পর এমন অবস্থায় ফিরে আসবে যে তার মা যেন তাকে সেই দিনই নবজাত শিশুরূপে প্রসব করল জন্ম দিল অর্থাৎ সে শিশুও নাই নিষ্পাপ হয়ে গেল সুতরাং আমরা এমন পন্থায় হজ করার চেষ্টা করব যাতে আমরা এই মর্যাদাটা লাভ করতে পারি আল্লাহর দয়াতে এই মর্যাদা যে আমি নিষ্পাপ হয়ে গেলাম এটা বিরাট একটি হজের মর্যাদা আর আল্লাহ তালার বিরাট করুণা দয়া তো আপনাকে আমাকে পবিত্র করতে পারবেন একমাত্র আল্লাহ তালা পীর বাবা বা কোন ব্যক্তি পবিত্র করতে পারবেন না আমরাকে পবিত্র করতে পারবেন আল্লাহ তালা কেন যে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে রুচি দান করেছেন তিনি সমস্ত এবাদতের উপাসনার ভাবদা তার কাছে আমরা ক্ষমা চাইব আমরা যখন একনিষ্ঠতার সহিত আল্লাহর কাছে ক্ষমা চাইব বা করবো তখন আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দিবেন আমাদের তোবা কবুল করবেন সম্মানিত মুসলিম সমাজ তাই হজের সময়ে জিকির আজকারের মাধ্যমে আল্লাহর স্মরণে থেকে সময়গুলি অতিবাহিত করা উচিত আর হজ পালন করব আনন্দের সহিত আমরা বোঝা মনে করব না কষ্টের বিষয় মনে করব না তাই জিকির আজকারে এবং আল্লাহর স্মরণে লিপ্ত থেকে হজ পালনের কার্যক্রম খুশির সাথে আল্লাহ তদীয় রাসুলের আদেশ মেনে চলার জন্য ইমানদার মুসলিমদের তৎপর থাকা উচিত এই বিষয়ে মহান আল্লাহ তালা বলেছেন ওলা ইদা আমরা ইয়াকুন আলাহমুল খিয়ারাত মিন আমরিহিম আল্লাহ তালা বলেছেন যার ভাবার্থ হচ্ছে এই যে আল্লাহ তদি রাসুল যখন কোনো কাজের আদেশ প্রদান করবেন তখন ইমানদার পুরুষ ও নারীর জন্য সে বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত গ্রহণের আর ক্ষমতা থাকে না অর্থাৎ আল্লাহ তদি ও রাসুলের হুকুম মেনে চলতে হবে সুতরাং আমরা হজ করব হালাল পন্থায় থেকে হালাল খেয়ে হালাল পান করে হালাল স্থানে বসবাস করে হালাল পোশাক পরে এবং আমাদের আচরণের দ্বারা আমরা কাউকে কষ্ট দিব না আমরা হজের হজের সময় মক্কাতে থাকি আর হজের পর দেশেই যাই না কেন যেখানেই থাকবো আমাদের আচরণ যেন এমন হবে যে আচরণ আল্লাহ তদীয় রাসুলের কাছে প্রিয় হবে আল্লাহ তদীয় রাসুল ভালোবাসবেন সম্মানিত মুসলিম সমাজ সুতরাং আমরা এই হজের দিনগুলি আল্লাহর জিকির আজকারে এবাদত উপাসনার মধ্যে অতিবাহিত করবো আল্লাহ তালা বলেছেন হাফি অর্থ হচ্ছে বা ভাবার্থ হচ্ছে এই যে আর আল্লাহকে নির্দিষ্ট সংখ্যক দিনগুলিতে স্মরণ কর সুরা বাকারা দুশো তিন নম্বর আয়া মহান আল্লাহ তালা আরো আমাদেরকে উপদেশ দিয়েছেন যে উপদেশগুলি আমরা কোরআনের মধ্যে পাচ্ছি যে আমরা যখন হজ পালন করব এখলাসের সহিত হয় পালন করব আল্লাহ তালা বলেছেন ওয়ালিল্লাহি আলান্নাস হিজুল বেইত এখানে হজ পালন করব কার জন্য আল্লাহর জন্য এক জায়গায় আল্লাহ তালা বলেছেন ও আতেমুল হজ্জ ওয়াল লিল্লা আল্লাহর জন্য হাজ উমরা পালন করব। এই জন্য নয় যে আমাকে সমাজে হাজি সাহেব বলে ডাকবেন সবাই আমাকে হাজি বলে উপাধি সবাই দিবেন আমি সমাজের মধ্যে একটি সম্মানিত সম্মানিত লোক হয়ে যাব আমার যেন সবাই সম্মান করে এই মনোভাব যেন না থাকে তবে লোকের দায়িত্ব যে লোক যেন মানুষকে হাজিদের সম্মান করে এটা তাদের দায়িত্ব কিন্তু আমার অন্তরে হাজি সাহেবের অন্তরে এটা হবে না যে আমি হজ করেছি তার জন্য আমাকে লোক যেন বেশি শ্রদ্ধা করে এই বিষয়টি যেন অন্তরে না থাকে কেন যে এটা এখলাসের পরিপন্থী আমি এখান থেকে শেষ করলাম আমরা হজের স্থানগুলিতে ভালোভাবে সময় কাটাবার চেষ্টা করব আল্লাহর জিকির আজকারের সহিত চরিত্রও ভালো রাখবো ইমানও ভালো রাখবো আকিদাও ভালো রাখবো আর আমাদের আমলও ভালো রাখবো শির কুফুরি বেদাত বর্জন করব এই বলে আমি শেষ করছি أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات من كل ذنب وأتوب إليه والسلام عليكم ورحمة الله وبركاته